আলী রাজিল্লাহ তাল্লাহ্ন বলেন আমি নবী সাল্লাহ সাল্লামকে কথা বলতে শুনেছি যে সমগ্র নারীদের মধ্যে ইমরানের কন্যা মারিয়াম হলেন সর্বোত্তম আর নারীদের সেরা হলেন খাদিজা রাজিল্লাহ তাল্লাহা